প্রশংসা যে আল্লাহ পাক আলমিন পাঁচ অক্ত সলাৎ প্রত্যেক মুসলিমের ওপর ফরজ করেছেন আর সালাদ কেমন করে আদায় করতে হবে তা আল্লাহ পাক রব্বুল আলম তার রসুলের মাধ্যমে মানুষকে শিখিয়েছেন সালাত এবং সালাম নাজেল হুফেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের উপর যিনি বলেছেন সাল্লু কামার আইতুমনি ও সাল্লি তোমরা সলাত আদায় করো নামাজ পড়ো ওইভাবে যেইভাবে আমাকে তোমরা সলাত আদায় করতে দেখলে নামাজ পড়তে দেখলে সুতরাং প্রত্যেক মুসলিমের জন্য ফরজ যেমন পাঁচ অক্ত নামাজ পড়া তাতে ঘাটতি করা জায়জ নয় আর ঘাটতি করলে সেই ব্যক্তি নামাজ কায়েম করল না ঠিক তেমনি রসুল্লাহ সাল্লামের তারিখা অনুযায়ী নামাজ পড়া ফরজ কেউ যদি রসুল্লাহ সাল্লামের তরিকা ছাড়া অন্য কোন তরিকার নামাজ পড়ে তো আল্লাহ পাক তা গ্রহণ করবেন না নবী করিম সাল্লাম বলেছেন মান আমেলা আমালান লেইসা আমরনা যে ব্যক্তি কোন আমল করল আর নামাজ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ আমল ইসলামের তৌহিদের পরে কালেমা এবার শাহাদাতের পরে প্রথম কাজ হচ্ছে পাচক্ত নামাজ পড়া যা দিয়ে মানুষ প্রমাণ করে যে আমি মুসলিম কাফের অমুসলিম নামাজের সময় রাস্তাঘাটে বসে থাকে ঘরে শুয়ে থাকে আর মুসলিম নামাজ পড়ে এ হচ্ছে পার্থক্য মুসলিম আর অমুসলিমে যদি মুসলিমও ঘরে শুয়ে থাকে রাস্তায় বসে থাকে তাহলে সেই মুসলিম আর অমুসলিমে কোনো পার্থক্য নেই এটাই কথা নবী করিম সাল্লাম বলেছেন তো নামাজ যেমন আল্লাহ পাক ফরজ করেছেন ঠিক তেমনই নামাজ পড়া রসুল্লাহ সাল্লাহামের তরিকাতেও ফরজ করেছেন এই সংক্ষিপ্ত জাদুল মাদের আমাদের দর্শে আজকের বিষয়বস্তু হচ্ছে রসুল্লাহ সাল্লামের সেজদার ক্ষেত্রে আদর্শ রসুল্লাহামের সেজদা কেমন হইত এবং সেজদা যাওয়া কেমন হইতো সেজদার দুয়া সেজদার তসবিহ কেমন হইতো এই বিষয়গুলি এতে উল্লেখ করা হয়েছে লেখক বলছেন যে এই অধ্যায় হচ্ছে ফি ফি হাদি সাল্লা ফি সজুদ নবী করিম সাল্লামের আদর্শ সেজদা সম্পর্কে তারপরে লেখক বলছেন সুম্মা কানা ইউকাব্বের ও সাজেদান এর আগে আলোচনা হয়েছে রুকু এবং রুকু থেকে উঠা পর্যন্ত তো রুকু থেকে উঠে যাওয়ার পরে কি করতেন রসুল্লাহাম সুম্মা কানা ইউকাব্বের তারপরে তাকবীর বলতেন আল্লাহ আকবর ওয়াখেরু সাজেদান আর সেজদায় লুটিয়ে পড়তেন সেজদাই অবনত হতেন আর সেজদাই হাত উঠাতেন না অর্থাৎ সেজদাতে চলে যাওয়ার পরে আর হাত উঠাতেন না রাফলিয়া দেন কখন তাহলে রয়েছে যখন রুকু থেকে উঠবেন তখন কিন্তু রুকু থেকে উঠে ধীর স্থিরতার সাথে সোজা দাঁড়াইতে হবে এই দাঁড়ানোর পরে যখন রুকু সেজদাই আপনি অবনত হবেন তখন আর রাফলিয়া দেন করবেন না কারণ রসুল্লাহ সেখানে দুই হাত উঠালে রাফুল ইয়াদাইন মানে দুই হাত উঠানো রাফা মানে উঠানো আর ইয়াদাইন মানে হচ্ছে দুই হাত তো দুই হাত উঠানো এই যে এটা সন্ন্য চারটি ক্ষেত্রে তকবির তাহরিমার সময় যেটা প্রত্যেক মুসলিম মানে প্রথম যখন তকবির দিলে নামা শুরু করলেন আল্লাহ আকবর এটা সবাই মানে আর তারপরে রুকুতে যাওয়ার সময় দুই নম্বর রুকু থেকে উঠার সময় রুকু থেকে যখন উঠলেন সামি আল্লাহ হামিদা রব্বানা তখন এটা হচ্ছে তিন নম্বর আর আর একটি হাদিস রয়েছে যে চার রাখাত বা তিন রাখাত বিশিষ্ট নামাজ হলে প্রথম তাসাউদ থেকে যখন উঠবেন তখন রাফুল ইয়াদাইন আল্লাহ আকবর দিয়ে দাঁড়াইলেন যখন হ্যাঁ প্রথম তাসাউদ থেকে আল্লাহ আকবর রাফুল ইয়াদাইন রাফুল ইয়াদাইন একটি ইবাদত এবং রাফুল ইয়াদাইন নবী সাল্লাহামের ইসলামের সন্ন্যত নবী সাল কখনো ছাড়েননি আর এই রফুল ইয়াদাইন হচ্ছে মানুষের অঙ্গের এবাদত যেমন আপনার বাচনিক এবাদত রয়েছে তকবীর পড়া যেমন বাচনিক এবাদত তেমনি শারীরিক এবাদত হচ্ছে হাত উঠানো এটা একটা এবাদত সুতরাং এটাকে অবহেলা করা মোটে উচিত নয় আর অবহেলা করে ছাড়া গাফিলুতে ছাড়া অথবা কারো অন্ধ অনুকরণে তকলিদ করে ছাড়া কোন এক তরিকাই চলা রসুল্লাহ তরিকা বাদ দিয়ে এটাও উচিত নয় হ্যাঁ কারো জানা নেই সেটা আলাদা বিষয় কেউ অর্থাৎ জানে না সন্ন্যত একটা ছুটে গেল না জানা অবস্থায় সেটা আলাদা বিষয় কিন্তু জানার পরেও মানলেন না কেন মজাবি গোড়ামির কারণে অন্ধ অনুসরণের কারণে অথবা অবহেলা করে আপনি পরোয় করেন না যে আপনার নামাজ কেমন হচ্ছে আর রসুল্লাহ নামাজ কেমন ছিল আপনার ওই সব পরোয়া নেই নামাজ পড়লেই হইল তো এগুলো অবহেলা করলে আল্লাহ ফাকরাবুল আলমিন সেটাকে ছোট মনে করে দেখবেন না কারণ আপনি নবী সাল্লা সাল্লামের আদর্শকে সন্ন্যতকে অবহেলা করলেন অজ্ঞতার ক্ষেত্রে অনেক কিছু মাফ রয়েছে কিন্তু জানার পরে কেউ যদি আমল না করে তো এই ক্ষেত্রে জবাবদেহি করতে হবে যদিও বিষয়টি সুন্নত সুন্নতের উপর যে কত নিকি রয়েছে আপনার কি জানা একটা সুন্নতের উপর যে কত আল্লাহ পাক সব রেখেছেন সেটা আপনি তো জানেন না আপনাকে রসুল্লাহাম অনুসরণ করতে বলা হয়েছে তো রসুল্লাহ সাল্লা সাল্লাম শেষদায় যখন যেতেন তখন রফুল ইদেন করতেন না ওয়াকানা ইয়াদা ও এখানে আর একটি বিষয় উল্লেখ করেছে যে বিষয়টিতে দ্বিমত রয়েছে যে শেষদায় যখন যাবেন তখন আগে হাত রাখবেন নাকি হাঁটু রাখবেন এ বিষয়টাই বড় ইখতলাফ রয়েছে একদল মাইকেরাম বলছেন যে আগে হাত রাখবেন আর তারপর হাঁটু রাখবেন এটাই আহলাদিস সালামারা বলে থাকেন এটাই বলেছেন এমাম শাফি তারা আর যারা কোরআন সন্ন্যান অনুসারী সালাফি আলমার অধিকাংশই এদিকে গিয়েছেন যে এটাই হচ্ছে উত্তম যদিও বিপরীতটা জায়েজ এটা হারাম জায়েজ জায়েজের মাসলা নয় উত্তমের বিষয় উত্তম হচ্ছে আগে হাত রাখা এক দলের কাছে আর ভারত বাংলাদেশে যারা কোরআন সন্ন্যার অনুসারী তারা এর উপরে আমল করে থাকে তবে সালাফি ওলামাদের মধ্যে কোরআন সন্ন্যার যারা বিনা কোনো শর্তে অনুসারী তাদের একজন বড় ইমাম ইমাম ইবিনুল কাইম রহমতুল্লাহ আলাই ইমাম শেখুল ইসলাম ইবিন তাইম রহমতুল্লাহ আলের প্রধান ছাত্র তিনি এর বিপরীত দিয়ে গেছেন তিনি বলছেন যে আগে হাঁটু রাখতে হবে তারপরে হাত যেমন এমাম আহমদের এইরকম মশলা রয়েছে মাবা আনিফারও এই এই ফতুয়াই রয়েছে এই দিকে তিনি গেছেন তার ইস্তিহাদ তার কোরআন হাদিসের গবেষণা এই দিকে তাকে নিয়ে গেছে তো কিতাব যেহেতু জাদুল মাদ ইমাম ইবিনুল কাইম রহমতুল্লাহ আলাইর আর তার সংক্ষিপ্ত আকার পেশ করেছেন মুখতাসার জাদুল মাদ সংক্ষিপ্ত জাদুল মাদ এমাম শেখুল ইসলাম মোহাম্মদ আবদুল্লাহ রহমতুল্লাহ আলহি সুতরাং ওই বিষয়টিকে এখানে প্রাধান্য দেওয়া হয়েছে হ্যাঁ সেটা কি যে আগে কি রাখবেন হাঁটু রাখবেন আর তারপরে হাত তাই লেখক বলছেন ওয়াকানা ইয়াদা ও রুকুবাতে নবী করিম সাল্লাহাম তার দুই হাঁটু আগে রাখতেন সোম্মা ইয়াদেহে তারপরে দুই হাত রাখতেন বাদাহমা ওই দুটোর পরে মানে হাঁটু দুটো রাখার পরে দুই হাত রাখতেন সোম্মাজাভাতাহু ভাত তারপরে কপাল এবং নাক রাখতেন তারপরে কপাল এবং নাক রাখতেন নাখার রাখার তরিকাটা এখানে স্পষ্ট করে বলছেন কে ইমাম ইবুল কাইম রহমতুল্লাহ আলী এটাই তার মত আর এর উপর খুব জোর দিয়েছেন তিনি হাজ আহ আর তিনি বলছেন যে এটাই হচ্ছে সহি শুদ্ধ তার হাদিসের দলিলগুলি ছাড়া যে যুক্তিটা পেশ করেছেন যে ফাকান বলছেন যে শরীরটা যখন জমিনের দিকে ঝুঁকছে ঝুঁকছে তো শরীরের জমিনের কাছাকাছি যে অঙ্গগুলি আছে সেগুলি আগে নামবে এটা যুক্তি আর তরতিবের সাথে নামবে তাহলে জমিনের কাছাকাছি কোন অঙ্গগুলি আছে হাঁটু আছে হাঁটু পায়ের দিকে আছে তাই না তো ওই দিক থেকে হ্যাঁ, মাটিতে পৌঁছিবে তাহলে প্রথম পৌঁছিল মাটিতে কি হাঁটু আর তারপরে তারপরে হাত এখানে হ্যাঁ তাহলে তারপরে হাত আর তারপরে কপাল নাক হ্যাঁ, তারপরে শেষখানে এ কথা বলছে ফাঁকানা আউ্বালা মা আলাল আর সুতরাং জমিনের উপর যা হ্যাঁ, পড়বে বা জমিনে যা অবনত হবে সেটা হচ্ছে আল আকরাব এলেইহাফাল আকরাব যেটা জমিনের মাটির অধিক নিকটবর্তী হ্যাঁ জমিনের যেটা বেশি নিকটবর্তী বেশি নিকটবর্তী হচ্ছে হাঁটু ফাল আকরাব তারপরে তারপরেটা তারপরে তারপরেটা আচ্ছা উঠার ক্ষেত্রে উঠার ক্ষেত্রে এর বিপরীত তিনি বলছেন ও আউ্ল মা ইয়ারতাফ আল আলা ফাল আলা আর প্রথম যেটা উঠবে জমিন থেকে সেটা কোনটা যেটা শরীরের অপর ভাগ ওই দিক থেকে উঠা শুরু হবে সুতরাং আগে কি উঠবে আগে মাথা আর নাক উঠবে হ্যাঁ কপাল আর নাক উঠবে আর তারপরে হাত উঠবে আর তারপরে হাঁটু উঠবে তার মানে কিসে ভর দিয়ে উঠতে হবে হাতে না হাঁটুতে হাঁটুতে ভর দিয়ে উঠতে হবে এটা হচ্ছে ইমাম ইবনুল কাইম রহমতুল্লাহ আলের মত ওয়াইদা রাফা রাফা রাসা সুতরাং যখন উঠবে কি আগে উঠাবে মাথা আগে উঠাবে সোম্মা ইয়াদাইহে তারপরে দুই হাত উঠাবে সোম্মা রকুবতে তারপরে দুই হাঁটু উঠাবে দুই হাঁটু যখন শেষখানে উঠাবে তাহলে হাঁটুতে বর দিয়ে উঠতে হবে যেটা যুবক লোকদের জন্য তো সহজ কিন্তু বুড়োদের জন্য একটু কষ্টকর কষ্টকর মুশকিল নাই একটু কষ্ট বুড়োরা কিন্তু হাতে ভর দিয়ে উঠতে হ্যাঁ আরাম বোধ করে স্বাভাবিক ওহা কাজ আর এইভাবে করতে হবে আকসা ফেলিল বাইর ওঁট যেমন করে তার বিপরীতটা করতে হবে ওঁট যেমন করে ওঁট যেমন ভাবে বসে তার বিপরীতটা করতে হবে কারণ নবী কারিম উঁটের মতো বসতে নিষেধ করেছেন কয়েক রকমের জীবজন্তুর সাদৃশ্যতা নিষেধ করেছেন এখানে খুব সুন্দর করে একসাথে কয়েকটা হাদিসের সংক্ষিপ্ত জানতে পারবেন আপনি নবী করিম নামাজের মধ্যে জীবজন্তুর সাদৃশ্যতা থেকে নিষেধ করেছেন যে তোমরা নামাজের সময় পশুর মতো জীবজন্তুর মতো তোমরা করে নামাজ পড়িও না বসিও না ওটা বসা করবে হ্যাঁ যেমন জীবজন্তুগুলি করে ওই রকম করিও না তার মধ্যে একটি হচ্ছে কাবরুকিল বাইর নবী নিষেধ করেছেন ওটের মতো বসতে ওট যেমন করে বসে ওই রকম তুমি বসিও না তার মানে যখন শেষদার দিকে যাবেন তখন উটের মতো করে বসিও না উট কেমন করে বসে তাহলে ইমাম ইবনুল কাইম এর ব্যাখ্যা কারণ তার কিতাব পড়াচ্ছি হ্যাঁ সেই জন্য তার ব্যাখ্যা তিনি যেটাকে প্রাধান্য দিয়েছেন যে আগে হাঁটু রাখতে হবে পরে হাত ঠিক না তাহলে এই ক্ষেত্রে উটের মতো বসে নবী বলেছেন যে তোমাদের কেউ যখন শেষদায় যাবে ফালা জিলিস হ্যাঁ বা ফালা ইয়াবরু কামা ইয়াবরুকুল বাইর বসবে না যেমন উঁট বসে উঁট উঁটের বসার মতো করে বসবে না উঁট কেমন করে বসে বলুন দেখেছেন কে বসতে কেমন করে বসে প্রথম পাছার দিক না সামনের পা হ্যাঁ আগে কোনটা নামাই সামনের পা নামাই আগে সামনের পা নামাই আগে হাঁটু বলবেন না ওইটা ইবনুল কাইমের ব্যাখ্যা না ওইটা হচ্ছে আয়লাদিস ইমাম সাবির ব্যাখ্যা সেজন্য যেভাবে উনি ব্যাখ্যা করছে ব্যাখ্যাটা শোনে তারপরে ওনাদের ব্যাখ্যাটা শোনে এই হাদিসটা তারাও দলিলে পেশ করছে কিন্তু বুঝার ফের হ্যাঁ বুঝার ফের একটা হাদিসে বুঝা দৃষ্টিভঙ্গি আলাদা যার ফলে এক একজন এক একদিকে ওই দলিলটাকে নিয়ে গেছে সবাই বলছে যে উঠের মতো বসা চলবে না কিন্তু উঠ বসে কেমন করে এর ব্যাখ্যা ইমাম ইবনুল কাইম রহমতুল্লাহ আলাই এবং ইমাম মোহাম্মদ আবদুল্লাহ রহমতুল্লাহ আলাই তাদের নিকটে ওট বসে ওট কি করে হ্যাঁ সামনেরটা রাখে সুতরাং মানুষের হাঁটু আর হাত এই দুটোর মধ্যে কোনটা সামনে হাত সামনে সুতরাং তোমরা হাত রাখিও না উটের মধ্যে বসিও না মানে হাত রাখিও না বুঝলেন না আর নবী সাল্লাহ সাল্লাম আর এক পশুর সাদৃশ্যতা নিষেধ করেছেন আমাদের মধ্যে এই জীবজন্তুর সাদৃশ্যতাটা বুঝে না যাতে ওই রকম নামাজ আমরা না পড়ি নামাজের ক্ষেত্রে অনেকে এরকম করে ওয়ালতেফাতেন কালতেফাতে সালাব আর এদিক সেদিক তাকানো নিষেধ করেছেন যেমন হ্যাঁ কি খেকশিয়াল সালাব মানে যে খেকশিয়াল খেকশিয়াল যেমন এদিক সেদিক তাকায় খেকশিয়াল ছোট ছোটকালে হ্যাঁ এইরকম করতে থাকে হ্যাঁ এইরকম করে নামাজ পড়ছে এইরকম করিয়েন না এটা খেকশিয়ালের চরিত্র এইরকম নামাজ পড়বেন না কিন্তু আজকালকার বেনামাজি যদি নামাজ পড়তে কখনো বাধ্য হয় তো মজবুর এটা করতে হয় এইরকম আমাদের একটা বিয়ের অনুষ্ঠানে দেখেছি বিয়ের দিন আর জীবনে বেচারা নামাজ পড়েনি পাত্র বিয়ে করতে এসছে আর নামাজ পড়তে তো বাধ্য হয়ে গেছে নিরুপায় হ্যাঁ নামাজ পড়ছে ও তো কিছু বুঝে না তখন ভাই বেড়াদের এদিকে একবার এইদিকে দেখছে একবার এদিকে দেখছে আমার চোখের দেখা এটা ঘটনা জীবনে নামাজ পড়েছে আগে কোনটা করে আগে রুকু না সেজদা কোন দিকে যাব কি করব কিছুই জানে না এ হচ্ছে মুসলমানদের অবস্থা তাহলে আল্লাহ মুসলমানদের কি করে সম্মানিত করবেন যে মুসলিম নামাজ পড়তে জানে না যেমন একটা হিন্দু নামাজ পড়তে যায় না ওই রকম তাহলে ওই মুসলিমদেরকে আল্লাহ কি করে মান ইজ্জত দেবেন কেন কাফের গোলামি করবে না আর কেন বালা মুসিবত আসবে না নবী করিম সাল্লাম তাহলে খেক শিয়ালের মতো এদিক সেদিক তাকানো নিষেধ করেছে নামাজে আর হিংস্র পশু যেমন সামনের পা বিছিয়ে বসে ওই রকম করে তোমরা বিছায়ও না বিছিয়ে নামাজ পড়িও না হ্যাঁ কখন বিছাই শেষ দেয় শেষ দায় অনেকে শেষ দা করে দেখাতে পারবেন কেউ একটু হ্যাঁ, হ্যাঁ হাতটাকে রেখে দিল সেজদা করেছে হাত রেখে দে এটা জায়জ না এটা হচ্ছে সাবাউন বলা হয় হিংস্র পশুকে হ্যাঁ হিংস্র পশু হিংস্র পশু হচ্ছে বাঘ ভল্লুক বিভিন্ন যেসব পশু রয়েছে কুকুর ইত্যাদি তো তোমরা বসিও না হিংস্র পশুর মতো করে বা বিছায়ও না ইফতেরাস মানে বিছানো এই জন্য ফার্স মানে বিছানো এটা হচ্ছে ফার্স এটাকে ফার্স বলা হচ্ছে দোকানে যারা ফার্স বলে গেল হাত বিছাবে না কার মতো হিংস্র পশুর মতো হিংস্র পশুর মতো হাত বিছাবে না আচ্ছা বলেন দেশীয় নামাজে মহিলারা কেমন নামাজ পড়ে বলেন দেখি এটা কি শুধু পুরুষদের সাথে খাস না নারী পুরুষ উভয়কে নবী নির্দেশ দিয়েছেন তাহলে চিন্তা করেন তাহলে মহিলাদের আমাদের দেশের নামাজ নবী সাল্লামের নিষিদ্ধ হ্যাঁ, নিষিদ্ধ কাজ নয় তাদের তাদের মহিলাদের নামাজ শিখায় ষোলো রকমের পার্থক্য ষোলো সতেরো রকমের পার্থক্য তার মধ্যে একটা হচ্ছে বিছিয়ে গুড়ি সুড়ি হয়ে তোমরা শেষ সেজদা করবে লুটিয়ে একবারে হ্যাঁ, এই যুক্তি কোথায় সেই পেলে যেতে বেশি পর্দা হবে নবী পর্দা বুঝতেন না নবী সাল্লাম পুরুষ হোক আর নারীও নিষেধ করেছেন তোমার হাত বিষাবে না ওলা ইফতার সে ইফতের আসাল কালবে আর এক হাদিস রয়েছে কুকুরের মতো কুকুর যেমন সামনে সামনের লম্বা করে বসে থাকে হ্যাঁ ওইরকম করে তোমরা সেজদা করবে না এটা নিষেধ করা হয়েছে পুরুষ হোক আর নারী হোক সুতরাং আপনাদের প্রত্যেকের মা বোন আছে নামাজ ঠিক করেন নামাজ ঠিক করেন না তো আপনাকে জবাব দিতে হবে কারণ ওই মহিলা হয়তো শিখার সুযোগ পাইনি আপনার মা খালা আপনার স্ত্রী আপনার বোনেরা শেখার সুযোগ পায়নি আপনি শেখার সুযোগ পেয়েছেন সুতরাং সহি নামাজ শেখান এইরকম হিংস্র পশুর মতো তারা হাত বিছিয়ে দিবে আর নামাজ পড়বে এইরকম করে যেন সেজদা না করে আর কুকুরের মতো করে পাছার ভরে বসবে না কুকুর আর রকম করে বসে কুকুরের বসাটা দেখেছেন ওপর দিকটা খাড়া করে হ্যাঁ আর পাঁচ হাতে ভর দিয়ে একটু পয়সা দেখান দেখি ওই রকম নামাজের মধ্যে যদি কেউ এরকম বসে বৈঠকে তো কুকুরের মতো এইরকম পাঁচাই ভর দিয়ে আর পাটাকে খাড়া করে এরকম যে পা খাড়া হ্যাঁ এইভাবে বসবে না নিষেধ করেছেন নবী সাল্লাম ও নাকরিন কা নাকরিল গোরাব আর নামাজের মধ্যে কাকের মতো ঠোকর মারা নামাজ পড়বে না কাকের মতো ঠোকর মারা নামাজ আমাদের দেশীয় নামাজ আর বিশেষ করে তারাবিন নামাজ ঠিক না তারাবিন নামাজ এই নামাজ নবী নামাজ না কবুল হবে না এরকম ঠাক ঠাক ঠাক ঠাক ঠাক ঠাক হ্যাঁ নামাজ নামাজ পড়ে না নামাজ পড়ে না ঘুমিয়ে থাকে ঘুমিয়ে থাকে করে হাট বাজার করে আর তারপরে দেখে সূর্য নামাজ নামাজ পড়ে হ্যাঁ ইয়ান করো হ্যাঁ ইয়ান করো আর বা চারটা ঠক ঠক করে ঠোকর মারলো আর আল্লাহর স্মরণ কিছু করলো না তেমন আল্লাহর কেউ জিকির আজগার করলো না এটা মোনাফিকদের নামাজ তো এই ঠোকর মারা নামাজ জায়জ না এভাবে নামাজ হয় না নিষেধ করেছেন নবী করিম সাল্লাম ওয়ারাফুল আইদি ওয়াক্তা সালাম আর সালাম ফেরার সময় হাত উঠানো কাজনাবিল খাইলি সমস অবাধ্য ঘোড়ার লেজ হিলানোর মতো অবাধ্য ঘোড়া যেই ঘোড়া পিঠে চড়তে দিতে চায় না সবারিকে হ্যাঁ ওই ঘোড়া করে কি লেজ হিলেতে থাকে এইরকম করে তো নবী করিম সাহি মুসলিম একটি হাদিস রয়েছে একবার দেখলেন যে কিছু লোকেরা নবী সাসনের পিছনে নামাজ পড়ছে আর সালাম ফেরার সময় সালাম আলী রহমতুল্লাহ সালাম আলী রহমতুল্লাহ এইরকম করেছে তখন নবী সাল্লাম বলে সহি মুসলিমের হাদিস মা আলী আরাকুম কে আজনাবে খাইলিন শমস উস্কর ফিসালা মালিক কি হয়ে গেছে আজকে যারা তোমাদেরকে দেখছি কাজ না খাইলেন সমস্ত অবাধ্য ঘোড়ার লেজের মতো এইরকম করছো লেজটা এইদিকে একবার যাও এইদিকে একবার যাও এইরকম করছো তোমরা হ্যাঁ সালাম নামাজে তোমরা শান্ত হও নামাজে তোমরা শান্ত হয়ে নামাজ পড়ো এই হাদিস সেই মুসলিমে রয়েছে আর স্পষ্ট ওই নামাজে রয়েছে হাজা দা সালাম সালামের সময় কিছু লোকেরা এই রকম করত সেই জন্য নবী সাল্লা ওটা নিষেধ করেছেন কারণ এটা সন্ন্যাত নয় এটা সন্ন্যাত নয় আমি দু একজন মিশরিকে দেখেছি এখানে সালাম ফেরার সময় সালাম আলিকাম এত জোরে না হলে এরকম সালাম আলিকাম সালাম আলিকাম এরকম করতে দেখেছি তো এরকম অজ্ঞতা এখনো আছে অজ্ঞতা অনেকের মধ্যে আছে নবী করিম সাল্লা নিষেধ করেছেন এই হাদিস থেকে আমাদের দেশের গোড়া মজাবধারীরা কোথায় ফিট করেছে জানেন রফেদের সুন্নতি রফেদানের জায়গায় পেশ করে দিয়েছে আর তারা তাদের বক্তব্যে তাদের কিতাবে লিখেছেন নবী সাল্লাম যারা রফেদানি করে নামাজ পড়ে তাদেরকে বলেছেন ঘোড়ার লেঝিলার মতো কোথাকার ব্যাখ্যা উপব্যাখ্যা না এটা এটা মিথ্যাচার না এরা এরকম মিথ্যাচারিত আল্লাহ পাকের সামনে জবাব দিতে হবে যেখানে স্পষ্ট হাদিস আছে যেটা ইন্দাস সালাম সালামের সময় লোকেরা করত আর বাকি নবী সাল্লাম সারা জীবন ধরে রফলেদান করেছেন এবং হানাফিদের বড় বড় মহাদেশ মোহাম্মদ হায়াত সিন্দি আবিদ সিন্দি তাহলে মহাদ্দেশ দেলবি এরা বড় বড় হানাফিদের মহাদেশ তারা সকলে বলেছেন যে রফুল ইয়েদিন হচ্ছে সন্ন্যাত মনসুখ নয় ওয়া দাওয়া নাসখে বাতিলুন নাসাইর টিকা রয়েছে সিন্দির ওতে সিন্ধি অথচ তিনি হানাফি মহাদ্দেশ তিনি বলছেন যে হানাফি মজাবের লোকেরা যে বলে যে রফল এদিন আগে চুল এখন মনসুখ রহিত হয়েছে এটা বাতিল কথা বাতিল কথা তাই এটা আমাদের ঘরের কথা না এটা সাফির ঘরের কথা না মালিকীদের ঘরের কথা না আম্বেলিদের ঘরের কথা না এটা আহলেদিসদের ঘরের কথা না যে অন্যরা বলেছে আপনাদের ঘরেরই অলমা কেরাম যারা সত্যিকার অলমা কোরআন হাদিস বুঝতেন হাদিসের পণ্ডিত মহাদ্দেশ তারাই বলেছেন যে রফুলিয়েদেন মনসুখ নাই যারা বলে মনসুখ তাদের কথা বাতিল আরো মজার কথা শুনে সাহলিউল্লাহ মহাদেশ দেহলুই যে অখণ্ড ভারত তখনকার ভারত পাকিস্তান আর বাংলাদেশ সব আর বর্মা সব মিলে ভারত তখনকার সেই ভারতের মহাদেশ দিল্লির মসনদে দর্জ দিতেন আর তার কিতাব হুজাতুল হল বালাগা রয়েছে তাতে লিখেছেন তিনি আমরা পড়েছি পড়িয়েছি আলহামদুলিল্লাহ ওই কিতাবে লিখেছেন হানাফি মহাদেশ অসত্য তিনি বলছেন যারা রফলিয়া দায়ন করে নামাজ পড়ে তারা আমার কাছে বেশি প্রিয় আহাব্য এলেই আমার কাছে বেশি প্রিয় হ্যাঁ ওই লোকদের তুলনায় যারা মেম্মান লায়ার ফাজা রফায়দান করে না তার রফায়দানি যারা করে না তাদের তুলনায় যারা রফায়দানি করে নামাজ পড়ে আল্লাহ আকবর হ্যাঁ? হ্যাঁ তারপরে রুকুতে গেল আল্লাহ আকবর হ্যাঁ তারপরে রুকুতে উঠলো সামি আল্লাহ আলহামদ হ্যাঁ এরা বেশি প্রিয় আমার কাছে কেন কেন অথচ তিনি জন্ম সূত্রে হানাফি পরিবারে জন্ম নিয়েছেন বলছেন লে আন্না আহাদিস আর রফ এ আকসারো আসবাত কার রফেদের হাদিসগুলি সবচাইতে বেশি সংখ্যার আকসারো কাজির ইসিম তফজিল অনেক বেশি ও আসবাত আর অধিক বলিষ্ঠ সাবেতন মানে বলিষ্ঠ প্রমাণিত আর আসবাত মানে অধিক বলিষ্ঠ বাকি রফে দেন একবার করে তকবির তাহারিমা আর করলেন না যে আব্দুল মসুদ রাজি আল্লাহ থেকে বর্ণিত সেটা আবু দাউদের হাদিস বুখারি তো নেই মুসলিমও নেই হ্যাঁ আবু দাউদের হাদিস আর সেই হাদিস সম্পর্কে স্বয়ং ইমাম আবু দাউদ বলছেন ওয়ালাম ইয়াসে হাদিসটা সহি নাই হাদিসের সনদ সহি দুর্বল আর তারপরে যদি ধৈরেই নিজে একটা হাদিস আর পঞ্চাশটা হাদিস বলছে রফেলে দেন তাহলে পঞ্চাশ বার করে যদি একবার না করেন একটা সনদ কোনো দোষ নেই তো আপনি পঞ্চাশ বার রফুলে দেন করেন আর একবার যদি নাও করেন আমারও ছুটে কোনো দোষ নেই আপনি তাহলে সন্ন্যতটাকে মানে যে সন্ন্যত আছে বাকি সন্ন্যত কখনো যদি ছুটে যায় অনিচ্ছাকৃত ছুটে গেল অথবা ছুটে গেল ছেড়েই দিলেন এই নয় যে সেটাকে তুচ্ছ মনে করে কিন্তু হয়তো করা হলো না সে আলাদা কথা তা আপনি তো দশ বার করেন তারপরে এক একবার ছাড়েন আলাদা কথা আর তার সাথে সাথে জানিয়ে রাখবেন যে হাদিস জয়ীফ দুর্বল সুতরাং জয়ীফ দুর্বল হাদিস সনদের সনদে যখন দুর্বল মানে বিশ্বস্ত সূত্রে যা প্রমাণিত নয় তা কখনো দলিল হইতে পারে না আসল বিষয় আমাদের ছিল এখানে হ্যাঁ যে সেজদা যাওয়ার সময় রাখবেন কি আগে হাঁটু রাখবেন না আগে হাত রাখবেন তাই না যখন তোমরা সেজদায় যাবে হ্যাঁ উটের বসার মতো বসবে না এর ব্যাখ্যা ইবনুল কাইব রহমতুল্লাহ যেভাবে করেছেন ওইভাবে বুঝলেন যে উট কি করে হ্যাঁ সামনের পা রাখে তোমরা সামনের পা মানে তোমাদের সামনের হচ্ছে মানুষের তো দুটো পা তাহলে সামনে হচ্ছে হাত হাত আগে রাখিও না কি রাখো তাহলে উটের বিপরীত করো তার মানে আগে হাঁটু রাখো আর তারপরে হাত রাখো এটা হলো তার দলিল যুক্তি আর তাতে যে ওই উটের মতো বসিও না তারপর ওয়ালিয়াদা ইয়াদেই হে কাবালা রুকবাতে হে ওতে কিন্তু শেষ অংশটুকু আছে যে যেন দুই হাঁটুর আগে দুই হাত রাখে ওইটুকু ইবনুল রহমতুল্লাহ উল্টো হয়ে যাচ্ছে এই ব্যাখ্যা করলে তখন তিনি বলছেন এটা রাবির বর্ণনাকারীর ভ্রম হয়ে গেছে হ্যাঁ রাবি বুঝতে গিয়ে বর্ণনাকারী বুঝতে গিয়ে ভুল করেছেন সুতরাং তার উপর এটা কাল হয়ে গেছে উল্টো পাল্টা হয়ে গেছে আসলে তাকে বলা উচিত ছিল ওয়ালিয়াদা রুকবাতেই হে কাবালা ইয়াদে কিন্তু ওয়ালিয়াদা ইয়াদেহি কাবলা রুকবাতে বলে দিয়েছে এই কালবের অনুমান ভিত্তিক আল্লাহ আলাম এটা অনুমান কারণ তার কাছে স্পষ্ট দলিল নেই যে কোন বর্ণনাকারী উল্টে দিয়েছেন কথাটা সুতরাং এটা অনুমান ছাড়া এর বেশি কিছু বলা যায় না আল্লাহ আলাম আর যারা বলছেন আগে হাত রাখতে হবে তারা বলছেন যে উটের মতো বসতে হবে না আর তারপরে ওর ব্যাখ্যা স্বরূপ বলছেন যে যেন হ্যাঁ দুই হাঁটুর আগে কি রাখে দুই হাত রাখে কাবলা আর দুটোতে সামঞ্জস্য আছে এমন নয় যে ওই শেষ অংশটুকু রাবির ভ্রম হয়ে গেছে বর্ণনাকারীর এমন কিছু নাই তাহলে উটের মতো বসে না মানে কি তাদের কাছে ওরা বলছে যে মানুষের হাঁটু মানুষের হাঁটু এই পায়ের এখানে আছে আর উটের হাঁটু আছে সামনের পায়ে উটের হাঁটু কোথায় আছে সামনে উটের হাঁটু কি পিছন পায় না হ্যাঁ মানুষ যদি বসে হাঁটু কোথায় এখানে তাই না পায়ের এখানে আর রুকবা বলে এটা এক কথা হাঁটু মানে রুকবা আরবিতে বলছে রুকবা মানুষের রুকবা আছে পায়ে আর উটের রুকবা আছে সামনের পায়ে সামনের পায়ে সুতরাং ব্যাখ্যা কি হয়ে যাবে তোমরা উটের মতো বসিও না মানে উট যেমন কি করে হ্যাঁ হাঁটু রাখে উটের হাঁটু সামনের পায়ে উট হাঁটু রাখে তোমরা হাঁটু আগে রাখিও না বরং কি করো কবলা ইয়াদেই হে কাবলা আগে দুই হাত রাখো পরে হাঁটু রাখো এটা হচ্ছে ব্যাখ্যা ইমাম শাফেই আহলেদুসালামদের আল্লাহ এই ক্ষেত্রে আমি বাড়াবাড়ি করতে নিষেধ করি আর আমি বাড়াবাড়ি করি না আর আমি মনে করি যে উত্তম আর অনুত্তমের ইখতলাফ হইতে পারে কারণ এই বিষয়ে নিশ্চিত কিছু বলা মুশকিল আর দুই পক্ষের যুক্তি বা দলিল আর কোনোটাই কোনো দিয়ে কম নয় সুতরাং এই বিষয়টিকে অত জটিল বানাবার কোনো প্রয়োজন নেই কোনো এক সময় আমি দীর্ঘদিন আগে শিক্ষকতা করতাম এক বড় মাদ্রাসায় তো ছাত্ররা আমাকে দেখেছে যে আমি কোনো এক সময় হাঁটু রেখে দিয়েছি আর কি ছাত্ররা জিজ্ঞেস শেখ আপনি তো আগে হাঁটু রেখে দিলেন আমি বলি যদি হাঁটু রাখিও তা আমি ইবনুল কাইম সালাফির অনুসরণ করলাম অসুবিধাটা কি তার তাহাকে ইবনুল কাইমকে কি বলবেন উনি অন্ধ মুকাল্লেদ ছিলেন হ্যাঁ গোড়া ছিলেন না হাদিসের অনুসারী ছিলেন তার ইজতেহাদ বলছে যারা আগে হাঁটু রাখায় শ্রেয় সুতরাং যদি কখনো আমি এর উপর আমল করি তবু আমি আপনার রাস্তায় ঠিক আছে নবী সাল্লামকে অনুসরণের চেষ্টা করেছি যাতে করে এটা না ছুটে যাই হইলো কখনো হইলো সুতরাং এই ক্ষেত্রে আমার বলার উদ্দেশ্য হচ্ছে কেউ কার ওপর আপত্তি তুলবেন না প্রতিবাদ করবেন না কেউ যদি আগে হাত রেখে দেয় আগে কেন তুমি হাত রাখলে এটাও বলবেন না আর কেউ যদি আগে হাঁটুই রেখে দেয় বলবেন এই হাঁটু কেন রাখলে তুমি কারণ দুই পক্ষ যেভাবে দলিল পেশ করেছে সেটা আপনাদের সামনে পেশ করলাম আমামাতে রসুল্লাহ শেষদা করতেন নিজের কপাল এবং নাকের ওপর তাহলে কপাল নাক দুটো ঠেকাতেন দুনা কুরিল আমামাতে পাগড়ির পেচের ওপর না কুর বলা হয় এখান থেকে এজাসামস কুবেরাত হ্যাঁ রয়েছে যখন সূর্যকে কি করে দেওয়া হবে আলোহীন করে দেওয়া মানে হ্যাঁ গুটিয়ে না হবে তো এই যে পাগড়ি যে পেঁচ দেওয়া হয় এটাকে কুর বলা হয় তো পাগড়ির পেঁচের উপরে শ্রদ্ধা করতে অর্থাৎ মাথা কপাল ঠেকালেন না নাক ঠেকালেন না শুধু পাগড়ি পাগড়িটা একটু বেড়ে থাকে তাই না তো পাগড়িটা শুধু ঠেকিয়ে দিয়ে শেষ দেখ এইরকম কখন নবী সাল্লাম করেন নাই থেকে পাগড়ির পেঁচের ওপর করা প্রমাণিত নয় তার মানে কপাল ঠেকাতেই হবে আর নাক ঠেকাতে হবে তার সাথে ওয়াকান আলাল আর দে কাসিরান রসুল্লাহ সাল্লাম অধিকাংশ সময় মাটির ওপর শেষদা করতেন মাটি ফেসা করতেন শাসনের জামানে কিন্তু চাটাই এই কার্পেট তো দূরের কথা আপনাদের অনেক ভাইদেরকে হয়তো নতুন ভাইরা এসছেন চেয়ার চেয়ারে বসতে পারলেন না তো ভাবলেন আরে নিচে এত সুন্দর কার্পেট আল্লাহ নিয়ামতের শুক্রিয়া আদায় করে তাই না আল্লাহ সুক্রিয়া নবী সাল্লা সাল্লাম সঈদুল মুরসালিন সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ আর সব আগে তার জন্য জান্নাতের দরজা খোলা হবে হ্যাঁ তাই না আর সকল উন্মতের জন্য তিনি সাফাত করবেন হাউজে কাউসারের মালিক একমাত্র তিনি তার হাত থেকে পানি পাবেন অন্য কোথাও থেকে পানি পাবেন আপনি না কোনো পীর না মুর্শিদ না অলি না এমাম কেউ পানি দিতে পারবে না অন্য কোন নবী ঠিক না সে রাসুল্লাহাম সরাসরি মাটির ওপরে সেজদা করতেন আরবরা এখনো পারে দেখেছেন মাটি ঘাটে দেখবেন মরুমিতে যাচ্ছে মাগরে সাতটা মেয়ে গেছে বালির ওপরে সেজদা শুরু করে দিল আর আমাদের বাঙালি আর হিন্দি আর পাকিস্তানকে যদি বলা আর নামাজ অসুবিধা নেই পরে পড়ে নেবো কোথাও মসজিদ পাবো কাজায় হয়ে চলে যাচ্ছে রাত বারোটা একটা হয়ে যাচ্ছে ও ও পড়ে না এসব পড়ে না যাচ্ছে উমরাই কথা বুঝতে পারছি এগুলো আমাদের দেশের মানুষের করে থাকে যারা নামাজের গুরুত্ব বুঝে না আরব দেখেছে গাড়ি কত লাক্সারি গাড়ি থামিয়ে দিয়ে বালিতে সেজদা করছে জি হ্যাঁ রাসুল্লাহাম মাটির উপর অধিকাংশ সময় সেজদা করেছেন আল্লাহ আর কোনো চাটাই ফাটাই নাই পাটিয়ে নেই কিচ্ছু নেই ওয়ালাল তিন বরং কখনো কখনো পানি আর কাদার ওপর বৃষ্টি হয়ে গেছে কি করবেন নামাজ পড়বেন না সেজদা করেছেন কাদা কপালে কাদা লেগে আছেন নবী সাল্লাম পানির ওপর আর কাদার ওপর তিন বলা হয় কাদার ও আলাল খোমরাতিল মুতাখেদামিন হুসেন নাখলি আর এমন ছোট পাটির ওপর যা খেজুর পাতা দিয়ে বানানো হইত খুমরা আর ব্যাখ্যা ছোট পাটি অথবা এমন ছোট জিনিস যেটা শুধু শেষদার জায়গায় অনেক সময় সাহাবাহিকের আমরা মসজিদ নবীতে কিন্তু চাটাই পাটি মাটি কিছু পাড়া থাকতো না আমাদের দেশের মসজিদ আলহামদুলিল্লাহ কম পক্ষে গ্রামে হইলো চাটাই পাটি কিছু আছে না আছে কিছুই থাকতো না আর তারপর কুচি পাথর কুচি পাথরে সেজদা করতে কষ্ট হইত হ্যাঁ, তারপরে বালি আর কুচি পাথরে এত গরম হয়ে যেত জোহরে সেজদা করা মুশকিল হয়ে যেত কত তাপ মধ্যে চিন্তা করেন আপনি আর মক্কায় কত তাপ চিন্তা করেন গ্রীষ্মকালে তখন তারা সাহাবিরা বলছেন যে আমরা এই কপালকে গরম থেকে এত গরমে কপাল ঠেকানো যায় না মাটিতে আর পাথর কুচি পাথরে কষ্ট হয় তখন কাপড় আমরা একটু রেখে দিয়ে একটু চেষ্টা করতাম এতে কাল হাররে গরম থেকে গরমের প্রখরতা থেকে বাঁচার জন্য তারপরে তারা সকলের চাইতে শ্রেষ্ঠ সাহাবাই কেরাম তাই না আর এত সুখের জীবনযাপন কিন্তু কোথায় যে আপনার হাসর হবে কি যে অবস্থা হবে মতের পরে আল্লাহ পাক ভালো জানে ওয়ালাল হাসির আল মোত্তাখাজ মিনহু আর রাসুল্লাহামের চাটাইয়ের ওপরে সেজদা করেছেন যা বানানো হইতো এই খেজুর পাতা থেকে চাটা একটু বড় গুলোকে বলা হয় ওয়ালাল ফারওয়াতিল মাদবুগা আর এমন চামড়ার ওপর হ্যাঁ যেই চামড়ায় পশম লাগানো থাকতো পশমযুক্ত চামড়া ফারুয়া বলা হয় পশমযুক্ত পশমযুক্ত বা লোমযুক্ত চামড়াকে বলা হয় মদবুগা যা শোধিত হয়েছে যা পাক করা হয়েছে চামড়া সম্পর্কে জ্ঞান আছে চামড়াকে হ্যাঁ পাক করা হয় হ্যাঁ দেবাগাত দেওয়া যেটাকে আরবি ভাষায় বলা হয় না হলে পচে সরে যাবে আর যখন ওটাকে পাক করে নেবেন আপনি যারা চামড়ার ব্যবসায়ী তারা এগুলো বুঝে চামড়িয়েরা তো তারপরে ওতে মশক বানান পানি রাখেন সরবে না পচবে না গন্ধ হবে না কিচ্ছু হবে না সাজাদা মাক্কানা যখন করতেন তো তার কপাল এবং নাক জমিনে মজবুত করে রাখতেন এমন নয় যে হালকা করে ঠেকিয়ে রাখলেন যেমন অনেকে এই ধুলো লেগে যাবে অথবা একটু ঠেকালো না একবার পুরো রেখে দিয়েছেন পুরো শরীরের ভরটা একেবারে কপাল আর নাকের উপর এইরকম মাক্কানা একেবারে শক্তিশালী করে রাখতেন আর দুই হাতকে দুই পার্শ্ব থেকে সরিয়ে রাখতেন এইরকম করে না সরিয়ে রাখতেন ও জাফা হোমা এমন দূরে রাখতেন হাত্তা ওরা বিয়াদ এমতি এমনকি তার দুই বগলের শুভ্রতা দেখা যেত বগল এদিকটা বেশি সাদা তুলনামূলক ঠিক না এই জায়গাটা সবসময় ঢাকা থাকে তো তো সাদা বেশি থাকে তো এই সাদা জায়গাটা দেখা যেত তাহলে কত এইরকম করে নামাজ পড়তে যদি এরকম করে হইতো তাহলে দেখা যাবে কি বগলের হ্যাঁ বগলের তলার এই যে সাদা অংশটা দেখা যাবে না তো এইভাবে নবী করিম সাল্লাম দুই হাতকে দূরে রাখতেন ওয়াকানা ইয়াদাও ইয়াদেহে হাজুয়া মান আর দুই হাতকে সেজদার অবস্থায় রাখতেন তার দুই কাঁধ এবং দুই কান বরাবর কান থেকে এগিয়ে যাচ্ছে আপনার হ্যাঁ কানের কাছ থেকে শুরু করে আর কাঁধ পর্যন্ত কাঁধ কাঁধ পর্যন্ত হাত থাকতো অনেকে সেজদা করে সামনে হাত বাড়িয়ে দিয়ে না এরকম চলবে না জি অনেকে চেষ্টা করে এইখানে হাত হতো না ওইটা হ্যাঁ বাড়তি না ঘাটতি চলবে না ওয়াতা দিল ফি সুজুদিহি আর মধ্যম পন্থা অবলম্বন করতেন সেজদাই সেজদা ধীর স্থিরতা অবলম্বন করতেন লম্বা সেজদা করতেন ওয়াস্তাকবিল বি রিজলাইহিল কিবলা আর সেজদাই তার দুই পায়ের আঙ্গুলগুলি আঙ্গুলের হ্যাঁ, অগ্রভাগ কিবলামুখী করতেন তাহলে সেজদার অবস্থায় দেখেন একটু সেজদা করে হ্যাঁ মুস্তাফিজ দেখান সেজদায় আপনার পায়ের আঙ্গুলগুলি খাড়া থাকবে আর কেবলামুখী খাড়া কেবলামুখী থাকবে পায়ের আঙ্গুলগুলি কেবলামুখী থাকবে এরকম আর যদি এইরকম করে দেন কেবলামুখী হলো না এরকম চলবে না অনেকে মানে আঙ্গুল মুড়িয়ে নেয় আঙ্গুল মুড়িয়ে নিলে তার কেবলামুখী থাকলো না তাহলে আর দুই হাত আর দুই হাতের আঙ্গুলগুলিকে কি করতেন সম্প্রসারিত করতেন এইভাবে এইভাবে রাখতেন এরকমও নয় হ্যাঁ এরকম করতেন না ওয়ালা হোমা ওয়ালা ইয়াকবেদহমা এই হাতের আঙ্গুলগুলিকে একেবারে ফাঁক ফাঁক রাখা ফরাজ মানে ফাঁক ফাঁক রাখা হ্যাঁ ফারাজ মানে হয় ফাটল হ্যাঁ তো এইরকম করে রাখতেন না সিজদা করছেন আর এরকম করে এইরকম করেও না আর কবজ কবজ করা মানে মুড়িয়ে না এইরকমও না এইরকম করতেন না হ্যাঁ আঙ্গুলের সাথে আঙ্গুল মিলিয়ে রাখেন আর লম্বা করে সম্প্রসারিত করে রাখেন ওয়াকানা ইয়াকুল্লু আর সেজদাই যে দোয়া তাসবিগুলি বলতেন সেগুলি শুনেন সে যে আমাদের দেশের মানুষরাকে একটা শুধু শেখানো হয়েছে আর বাকি যে সহি সহি হাদিস একেবারে শেখানো হয়নি ওয়াকানা ইয়াকুল রসুল্লাহাম বলতেন সেজদাই সুবহান রব্বি আল আলা যখন সাব্বেহিসমা রব্বিকাল আলা সুরে আলা নাজেল হইল তখন নবী সাল্লাম ইজা আলুহাফি সজু দেখুম তোমরা এর উপর আমল করো তোমাদের শেষ সেজদাই সে সুবহান রব্বি আল আলা বলো ও আমারা বেহি আর এর নির্দেশও দিয়েছেন ও ইয়াকুলু আর রসুল সাল কখনো কখনো বলতেন দুই নম্বর সুবহানাকা আল্লাহ রব্বানা অবে হামদেক আল্লাহ মাকফিল্লি যখন ইজাজা নাসরুল্লাহ নাজেল হইলু ফাসাব্বে বেহামদে রব্বে কাস্তাক ফেরু তিনটা হুকুম তসবি করো তোমার রবের প্রশংসা বিজড়িত হামদের সাথে সাথে আর ইস্তেকফার আল্লাহর কাছে ক্ষমা চাও তখন নবী সাল কি বলতেন সুবাহানাকা আল্লাহ তোমার পবিত্রতা ঘোষণা করি আল্লাহ রব্বানা হে আল্লাহ আমাদের রব অবিহাম দেখা তোমার প্রশংসার সাথে সাথে আল্লাহ ফিরলি আল্লাহ আমাকে মাফ করে দাও ক্ষমা করে দাও বেশি দোয়া হলো না সুবহান রব্বিয়াল আলাতে আমার মহান প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করলেন শুধু পবিত্রতা ঘোষণা করলেন আর এটাতে আপনি পবিত্রতা ঘোষণা করলেন আল্লাহ পাকের হাম প্রশংসা গণগান করলেন আর কি করলেন আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইলেন ট্রিপুল তিন গুণ পেলেন আপনি চিন্তা করুন তো এগুলোর উপর আমল করতে হবে না মাঝে মধ্যে তো করবেন আর তিনবার বললেন সুভান রব্বি আল্লাহ আল্লাহ সুভান রব্বি আল্লাহ সুভান রব্বি আল্লাহ আল্লাহ তারপরে এটা বলেন অথবা কখনো কখনো যদি দেখেন জানেন এমাম এরকম সুযোগই দেয় না এমাম অনেকে আছে এইরকম এক্সপ্রেস তাহলে ঠিক আছে কোন নামাজে আপনি সুভান রব্বি আল্লাহ আল্লাহ কোন নামাজে আপনি এটা বলেন সুভান আল্লাহ রব্বান রবানিক আল্লাহ মকফিল এটা বলেন আর তিন নম্বর কখনো কখনো বলতেন ওয়াকুল সুব্বুহন কুদ্দুস রব্বুল মালাইকাতর রুহ অতি পবিত্র আল্লাহ পাক কদ্দুস হন তার পবিত্রতা ঘোষণা করে কদ্দুস তিনি হ্যাঁ, পাক পবিত্র কদ্দুস মানে পাক পবিত্র এখান থেকে বাইতুল মুকাদ্দাস বাইতুল মুকাদ্দাস যে ফিলিস্তিনের পবিত্র মসজিদকে বলা হয় মানে পবিত্র ঘর রব্বুল মালায়কা যিনি ফেরেস্তাগণের রব রোহ আর জিব্রাইল আলী সালাম রোহ মানে জিব্রাহ আলী সালামের রব আর রোহ মানে আত্মাও যদি বলা হয় তো কোনো দোষ নেই আত্মারও রব আল্লাহ রব্বুল আলমী ওখানে আর চার নম্বর দোয়া কখনো কখনো নবিসাল্লাম বলতেন আল্লাহ আল্লাহ সাজাদ তো হে আল্লাহ তোমাকে আমি সেজদা করি অবেকা আমান তো তোমার প্রতি ইমান নিয়ে এসছি ওয়ালাকা আসলাম তো তোমার প্রতি আমি আত্মসমর্পণ করেছি খালাকাহু আমার মুখমন্ডল সেজদা করেছে সেই সত্তাকে যিনি তাকে সৃষ্টি করেছেন ওয়াসাহু আর আকৃতি দান করেছেন ওয়াসাক্কাসাম ওহাবাসারাহু আর আল্লাহ ফাকরুল আলমিন কি করেছেন সেই সত্তার সেই সত্তাকে চেষ্টা করছি যিনি বিদীর্ণ করে সাক্কা যিনি বিদীর্ণ করেছেন সাম আহু এর তার সৃষ্টির কি শ্রবণ শক্তি মানে কান অবাসার হওয়া দৃষ্টি আল্লাপাক যদি এই ফাটল না দিয়ে যদি লেপে দিতেন এটাকে হ্যাঁ দাজ্জালের মতো করে কানা দাজ্জাল তো কি দেখতেন হ্যাঁ যদি আল্লাহ ফাকর কানের এই ফাটলটা না রাখতেন কানটা বন্ধ তাহলে ঠসা হইতেন না হইতেন না আল্লাহ পাকে লাখ লাখ শুক্রিয়া আদায় করেন আল্লাহ পাক কোন নিয়ামতের তুমি কত মূল্য দিতে পারবে দাও দেখি তোমার আল্লাহ হাসানুল খালেক বরকতময় সেই সত্তা সেই আল্লাহ যিনি সবচাইতে উত্তম সৃষ্টিকারী অর্থাৎ উত্তম আকৃতি দানকারী আল্লাহ ছাড়া কেউ সৃষ্টি করতে পারে না কিন্তু দুনিয়ার ক্ষেত্রে অনেকে আর্টিস্ট ভালো আর্ট করতে পারে ভালো একটা আকৃতি কিছু তৈরি করতে পারে আল্লাহ ফাকর রব্বুল আলমিন আহসানুল খালেকিন মানে আহসান মোসৌরিন সবচাইতে উত্তম আকৃতি দানকারী আল্লাহ পাক যে আকৃতি দান করেছেন সারা পৃথিবীর মানুষকে যদি একই জায়গায় জমা করে দেন একজনকে আরেকজনের সাথে বদলানো সম্ভব না কিছু না কিছুতে পার্থক্য পাবেন আপনি একই মায়ের পেটের ভাই অনেক সময় মানুষ দেখে ধোকা খেয়ে যায় হ্যাঁ আমাদের ক্ষেত্রে অনেক সময় হয় এরকম তো তারপরেও পার্থক্য অবশ্যই আছে কিছুতে কিছুতে পার্থক্য আছে হাতে পায়ে পার্থক্য আছে হ্যাঁ কপালে পার্থক্য আছে না চুলে পার্থক্য আছে দাড়িতে পার্থক্য আছে আছে কিছু পার্থক্য যমজ অনেকে পার্থক্য করতে পারে না কিন্তু বাপ মা যাদের সামনে রাত দিন থাকে অবশ্যই পার্থক্য করতে পারে তা অবশ্যই কিছু পার্থক্য আছে আল্লাহ আকবর আহসানুল খালেকিন বরকতময় সেই সত্য আল্লাহ আলমিন যিনি আহসানুল খালেকিন পাঁচ নম্বরে ওখানে আকুল পাঁচ নম্বর দোয়া এটাও বলতে আল্লাহ জম্বি কুল্লাহ হে আল্লাহ আমার সমস্ত গুণা মাফ করে দাও ও জিল্লাহু জিল্লাহ মানে ছোট জিল্লাহু মানে, মানে বড় ওয়াউওয়ালা আগের আর পরের আলানিয়াত হোসের রাহু প্রকাশ্য আর গোপনীয় যত গুণা আছে আল্লাহ তুমি সব মাফ করে দাও ওখানে একুল ও ছয় নম্বর দোয়া কখনো কখনো নবী শেষ দেয় বলতে আল্লাহ মাগফিরলি খাতায়া জাহলি হে আল্লাহ আমার পাপ সমূহ খাতায়া বড় গুণা মাফ করে দাও ও জাহলি আর আমার অজ্ঞতা মূর্খতা মাফ করে দাও ও ইসরাফিফি আমরি আমার কাজ আমার বাড়াবাড়ি আল্লাহ মাফ করে দাও ওমা আন্তা আলামিন্নি আর যে সম্পর্কে তুমি আমার চেয়ে বেশি জানো আমি জানি না যে ভুল করেছি কিন্তু তুমি ধরেছ তুমি জানো যে আমি এই ভুলটা করেছি অনেক সময় খেয়াল করতে পারেন না যে আমি ভুল করলাম আল্লাহ ওগুলো মাফ করে দাও আল্লাহ মাকফিলি জিদ্দি ওয়াহাজলি হে আল্লাহ আমার সত্যি সত্যি যে গোনাগুলি রয়েছে মানে জেনে শুনে সত্যি সত্যি করেছি সেটাও মাফ করে দাও ওয়াহাজলি আর যেটা ঠাট্টা রসিকতাই করেছি অনেক সময় ঠাট্টা রসিকতায় আপনি মিথ্যা কথা বললেন ভুল করলেন আপনি নবী শাসন কখনো ঠাট্টা রসিকতা করো মিথ্যা কথা বলতেন না আমরা মজাক করে কত যে মিথ্যা কথা বলি তো ফালতু কথা বলি কত অবাস্তব কথা বলি কত বাড়াবাড়ি কথাবার্তা বলি এটা লোক ভালো না খুব ভালো তুমি একটা লোক ভালো হ্যাঁ কিন্তু তাকে খারাপ বলে দিলেন না না ভাই এটা রসিকতার ছলে বললাম না নবী সাল্লাম আদর্শ এটা নাই ও খাতায় আমদি আমার গোনাগুলিকে মাফ করে দাও হ্যাঁ যেগুলো অনিচ্ছাকৃত করেছি ও আমদি আর ইচ্ছাকৃত যে গোনা করেছি আমার মানে হচ্ছে ইচ্ছাকৃত সব মাফ করে ও কুল্লো জালেকা ইন্দি সমস্ত রকমের গোনা আমার কাছে আছে আল্লাহ এই যে স্বীকার করছেন আল্লাহ সামনে আল্লাহ সব গুণ আমার কাছে আছে সুতরাং তুমি মাফ করে দাও আমাকে আল্লাহ পাকের কাছে অঙ্গীকার করা এটা আল্লাহ পাকের কাছে নিজের যে নিজের আপনি মুখাপেক্ষী আল্লাহ সামনে আল্লাহ পাকের সামনে অসহায় আপনি আপনি আপনার জীবন অচল দুনিয়া আখেরাত অচল এটা প্রকাশ করছেন আল্লাহ এই অবস্থার উপর রহম করে থাকেন যে যত বেশি আল্লাহর কাছে কায়মনে চাইতে পারবে যে আমার প্রয়োজন রয়েছে প্রকাশ করতে পারে তাকে আল্লাহ পাক তত ভালো করে দেবেন আর যে চাইছে আর ভোগ বিলাস আর মনের ভিতরে অহংকার অভাব কিসের আছে জমি জায়গার অভাব নেই টাকা পয়সার অভাব নেই গাড়ি বাড়ির অভাব নেই তারপরে দোয়া করছে ওই দোয়ার একজন যতই কিছু থাক রাজা ধীরাজা হয়ে যাক আল্লাহর সামনে অসহায় যেন লুটিয়ে পড়েছে আল্লাহাক পাক অন্তরে জামি আল্লাহ অন্তর দেখছেন যে কে কোন অন্তর নিয়ে আল্লাহ পাকের কাছে চাইছে এই জন্য আল্লাহ পাক সকলের দোয়া কবুল করেন না আল্লাহ পাক অন্তর দেখেন প্রথমে আমাদের দেশের অধিকাংশ মানুষ সেজদায় দোয়া করে না শুধু তসবি করে দোয়া মানে চাইবেন আপনি নিজের জন্য গণগানমূলক দোয়া করবেন আর যাচ্ছামূলক দোয়া করবেন দোয়া কিন্তু দুই প্রকারের দোয়াই মাস আল্লাহ আর দোয়াই এবাদা এবাদতগত দোয়া মানে আল্লাহ পাকের গণগান পেশ করলেন সুবহান আল আলা এটা হচ্ছে এবাদতগত দোয়া আপনি ইবাদত পেশ করলেন তসবি পেশ করলেন কিন্তু আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ মাগফির আল্লাহ আমাকে মাফ করে দাও ফাইনাল তোমার ছাড়া কেউ গোনা মাফ করতে পারেন তাহলে আল্লাহ পাকের কাছে যাচ্ছাগত আপনি দোয়া করলেন এই দোয়া কে দুই ভাগে ভাগ করা হয়েছে পুরানি হাদিসা নবী করিম সাল্লাম দোয়াও করেছেন দোয়া করতে নির্দেশ দিয়েছেন আর শুধু নির্দেশ না মেহনত করতে বলেছেন তা দোয়াতে পরিশ্রম করতে হয় যেমন আপনি চাষাবাদে চাষি হইলে পরিশ্রম করছেন ব্যবসা বাণিজ্যে পরিশ্রম করছেন ছাত্র হলে লেখাপড়ায় পরিশ্রম করছেন ওস্তাদ হইলে আপনি ভালো করে যাতে করে উপস্থাপনা করতে পারেন আর ভালো করে আপনি ছাত্রদের মন জয় করতে পারেন আপনার প্রমোশন ওপরে হোক সেই জন্য আপনি চেষ্টা করছেন ওর চাইতে বেশি মেহনত আপনার দুয়াতে হইতে হবে তাহলে কাজ হবে দুই দিক থেকে যখন মেহনত দুয়ার মেহনত একজন মমিনের জীবনে আর একটা হচ্ছে দুনিয়ার যতটা আল্লাহ ক্ষমতা দিয়েছে এই মেহনত তখন আল্লাহ পাক বরকত নাজিল করবেন আপনি যদি ঠকামি করেন আপনার চাকরির ক্ষেত্রে ঠকামি করছেন টেকনিশিয়ান ঠকামি করছেন আপনি আলেম ঠকামি করছেন আপনি দায়ী ঠকামি করছেন টাইম পাস করছেন আর এদিকে দু আল্লাহর কাছে নেই তা আল্লাহ কি করে বরকত দিবে আর মেহনত লাগবে আর তার সাথে সাথে আপনার যতটা আল্লাহ ক্ষমতা দিয়েছেন আমি হক আদায় করবো যে বিষয়টা বলবো হক আদায় করব। যে কাজটা করব সুন্দর করে করব। হ্যাঁ যেখানে আছি আমি যে অবস্থায় আছি সেই অবস্থায় আমি আমার আল্লাহ পাক যতটা ক্ষমতা দিয়েছেন সে ক্ষমতাটাকে কাজে লাগাবো এই রকমের মন মেজাজ হইতো এই লোকগুলি দুনিয়ার ক্ষেত্রে কামিয়াব আর আখেরাতের ক্ষেত্রে কামিয়াব যারা দোয়াও করে আল্লাহ পাকের কাছে দোয়ার মেহনত আর আল্লাহ পাক যতটা ব্রেন বুদ্ধি দিয়েছেন আর শরীরে ক্ষমতা দিয়ে সেটাকেও কাজে লাগায় সেটারও মেহনত করে নবী করিম স্যার বদরের যুদ্ধ এই দুই রকমই মেহনত করেছেন বদরের যুদ্ধের শুধু ইতিহাস যদি পড়েন তাহলে দেখবেন যে দুই রকম মেহনত করেছেন নবী সাল্লাম মদিনা ছেড়ে পরিবার ছেড়ে চলে যাচ্ছেন বদরে হ্যাঁ পনেরো দুইশো কিলোমিটার দূরে আর ওখানে গিয়ে পৌঁছেছেন মেহনত না এই মেহনত তারপরে কিছু নেই ঘোড়া তো নেই উঁট আছে অধিকাংশ লোক হেঁটে পায়ে হেঁটে সুহান আল্লাহ পাথর রাস্তা না রোড না রাস্তা না কিছু কোনো রাস্তাও নেই এ অবস্থায় আর যা ভাঙা ফুটা আছে তরবারি তাই নিয়ে চলো মেহনত যতটা ক্ষমতা আছে শরীরের এই মেহনত আগে তার সাথে সাথে দোয়ার কি মেহনত করেছে রসুল্লাহ এমন দোয়া করেছেন এমন দোয়া করে আল্লাহ পাকের কাছে জাহবাকার সিদ্দিক রাজি আল্লাহ দেখছেন রসুল্লাহ চাদর পড়ে গেছে দোয়া করে তো খেয়ালি নাই যে চাদর পড়ে গেছে গায়ের উপরে চাদর ছিল চাদর পড়ে গেছে চাদরটাকে উঠিয়ে দিচ্ছেন রসুরামের মোবারক শরীরে অবাকা সিদ্দিক রাজি আল্লাহ তারা বলছেন যে কাফা কা মোনা সাদা তো রাসুল আল্লাহ হে আল্লাহ রসুল আপনি যে আপনার রবের কাছে এই কাই মনে একগ্র চিত্তে দোয়া করেছেন যথেষ্ট হয়ে গেছে কবুল করেছেন আল্লাহ পাক আল্লাহ অবশ্যই পুরা করবেন যে ওয়াদা আপনার সাথে করেছেন আর সত্যি আল্লাহ পাক ওয়াদা পূরণ করেছেন কোথায় এক হাজার ওরা কোথায় তিনশো তেরো জন আর ওদের কাছে ঘোড়া ওদের কাছে উঠ ওদের কাছে সেই যুগের উন্নত তরবারি অস্ত্র এদের কাছে কিছুই নেই ভাঙা ফুটা জিনিস তারপরে আল্লাপাক কিভাবে সম্মানিত করছেন এ হচ্ছে দুয়ার মেহনত আপনার দুনিয়ায় যদি কামিয়াব হইতে হয় যেখানে আছেন আপনি যেখানে আছেন দুনিয়ায় যদি কামিয়াব হইতে হয় তারপরে এই দুটো মেহনত লাগবে যতটা আল্লাহ মেহনত ব্রেন বুদ্ধিতে ব্রেনকে কাজে লাগান ব্রেন আছে কিন্তু ব্রেনকে রেখে দিলেন যে তুই স্টক থাক পড়াশোনা করবো না তবে মাদ্রাসার ছাত্র স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র আর যে ব্রেন আমি ব্রেনই ছেলে আর ব্রেনটাকে স্টক করে রেখে দিলেন থাক তুই থাক হেফাজতে থাক মেহনত পরিশ্রম লাগবে না হবে তাহলে ওই মেহনত পরিশ্রম লাগবে হ্যাঁ আর তার সাথে সাথে দোয়ার মেহনত লাগবে রব্বে যেদিন ইলমা রব্বে যেদিন ইলমা আল্লাহ ইনিয়া সালুকা ইলমান না ফে আল্লাহ উপকারী এলিম দান করো তাহলে আল্লাহ দেবেন ওই রকমই যে যেখানে আছেন কর্মক্ষেত্রে আছেন আল্লাহ আমাকে যশ দান করো এখানে আল্লাহ আমার বরকত দা রুজিতে বরকত দান করো এই দুয়ার মেহনত আর তার সাথে সাথে কাজ করে দেখান আপনি আপনি যদি ভালো কাজ দেখেন তো সবাই দেখছে আল্লাহ বলছেন কলিয়ে মালু কোরআন করিম একটি আয়াতে হে নবী মানুষকে জানিয়ে দাও যে তোমরা কর্ম করো আমল করো কর্ম করো আর আল্লাহ ওরা সুলহু ওয়াল মোমেন তোমাদের আমল আল্লাহ দেখছেন আর তার রসুল যতদিন জীবদ্দোষ ছিলেন তিনিও দেখছেন আর মমিন মুসলিমেরা মানুষও দেখছেন আপনি কাজ করবেন আপনার মালিক দেখবে না আপনার আপনি কাজ করছেন ভালো আর দেখে আরে কিছু কিছুদিন ধোকা দিয়ে রাখা যায় আপনার বিরুদ্ধে কেউ যদি ষড়যন্ত্র করে তো ধোকা দিয়ে আর ধুলো ছিটিয়ে কিছু সময় এই রকম বদনাম করতে পারে কিন্তু সবসময় ভালো কাজ করে যাচ্ছেন আর ভালো মানুষের নজরে পড়বে না এটা হইতে পারে না তো এই দুটোই মেহনত অবশ্যই জরুরি কামিয়াবির জন্য দুটোই মেহনত জরুরি কামিয়াবির জন্য দুয়ার মেহনত আর যতটা আল্লাহ পাক যাকে যে ক্ষেত্রে ক্ষমতা দিয়েছেন সেই ক্ষমতা কি ব্যয় করতে হবে ক্ষয় করতে হবে মেহনত পরিশ্রম করতে হবে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম নির্দেশ দিতেন বিল ইজতিহাদ তিহাদ ফিদুয়া ফি সজুদ হাদিসের শব্দ বাক্য এরকম আছে ফজতাহিদু ফিদুয়াই দুয়াই তোমরা শেষ দায় দুয়ার ক্ষেত্রে মেহনত পরিশ্রম করো শুধু দোয়া করা নয় তাহলে মেহনত করতে হবে কেমন করে মেহনত লাগে চিন্তা করুন আপনি বারবার করে চান সিজদায় পড়ে আল্লাহ আমি নেব বারবার করে চান আরবি ভাষা আপনি বুঝছেন না যে কি চাইছেন না চান নিজের ভাষায় চান আপনি বিশেষ করে নফর সন্ন্যাত আপনার পার্সোনাল নামাজ তখন আমি বলছি না যে ফরজ নামাজে আপনি করবেন কারণ অত তো সময় অল্প আর তার সাথে সাথে বলছেন ওয়াকালা নবীলাম বলেছেন ইন্নাহু কামেনুন আইস্তাজাবালাকুম তোমরা যদি দুয়াই মেহনত করো দায় পড়ে পড়ে তাহলে আশা করা যায় হ্যাঁ যে তোমাদের দোয়া কবুল করা হবে তোমাদের দোয়া কবুল করা হবে কামেনুন মানে হারিউন অবশ্যই তোমাদের দোয়া কবুল হওয়ার উপযোগী কামেনুন মানে হচ্ছে উপযোগী তোমাদের দোয়া অবশ্যই কবুল হবে আল্লাহ পাকের কাছে যদি মেহনত তোমরা করতে পারো আল্লাহ পাক আমাদেরকে যেন তৌফিক দান করেন তার কাছে দোয়া করার আমাদেরকে আল্লাহ পাক মেহনত পরিশ্রমের জন্য তৌফিক দান করেন দিনের ক্ষেত্রে দুনিয়ার ক্ষেত্রে হালাল রুজি হাসের ক্ষেত্রে আখেরাতকে সুন্দর করার ক্ষেত্রে জান্নাত হাসিল করার ক্ষেত্রে জাহান্নাম থেকে বাঁচার ক্ষেত্রে আল্লাহ পাক আমাদের মেহনত পরিশ্রমে যেন তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদের ভুল ভ্রান্তি যেন মাফ করে দেন গোনা খাতা যেন মাফ করে দেন আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতুল দশ যেন দান করেন সুবহান রব্বিকা রব্বিল ইজাত আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শেষদার জায়গায় তাকাইতে হবে নামাজের অবস্থা এটা হচ্ছে নবিসের নির্দেশ আর তারপরে যখন এতে থাকবে তাসাহুদে বসবেন আসবে সামনে আলোচনায় তাসাহুদে যখন আঙ্গুল হেলাবেন আঙ্গুলটার দিকে নবী সাল্লাম তাকিয়েছেন ওই সময় শুধু তাসাহুদের সময় এই দুটো বিষয় জেনেন আর তারপরে আর একটা বিষয় জানেন যেটা ওই ভাই জিজ্ঞেস করছেন যে অনেকে নামাজ পড়ে আর ও আকাশের দিকে তাকায় নবী সাল্লাহ আলি ইসলাম এই ক্ষেত্রে কিন্তু শক্ত বাণী উচ্চারণ করেছেন বলছে ওই সব লোকেরা যারা আকাশের দিকে তাকায় তারা কি ভয় করে না যে তাদের চক্ষু আল্লাপাক ছিনিয়ে নেবেন তাদের চক্ষু আল্লাপাক ছিনিয়ে নেবেন এটা যদি আকাশের দিকে তাকায় তাকায় সেই ক্ষেত্রে শক্ত শক্তবাণী রয়েছে আর যারা ডানে বামে তাকায় এদিক ওদিক তাকায় ওদের সম্পর্কে জিজ্ঞাসা করা হলে নবী সাল্লাহ আলি সাল্লামকে জিজ্ঞাসা সোহেল আনিল ইলতেফাতে ফিসাল্লাহ নামাজের মধ্যে এদিক ওদিক তাকানো সম্পর্কে জিজ্ঞাসা করা হয় তখন নবী বলেন হুয়া ইখতলাসুন ইয়াখতালেসুহু শৈতান মিন সলাতিল আব্দে এটা হচ্ছে হ্যাঁ, ছো মেরে নিয়ে ইখতলাস মানে ছো মেরে নিয়ে যাওয়া হ্যাঁ ছো মেরে আপনি যাচ্ছেন রাস্তা দিয়ে আর হাত থেকে ছো মেরে মোবাইল নিয়ে গেল আজকাল যেমন হচ্ছে হ্যাঁ এখানে হ্যাঁ তো এই যে ছো মেরে নিয়ে যাওয়া চিন্তাই করে নবিসাল বলছেন যে এটা হচ্ছে কি নামাজে ইদিক উদিক তাকানোটা হচ্ছে শয়তানের ছো মেরে নিয়ে যাওয়া বা শয়তানের ছিনতাই সহু শয়তান শয়তান ছিনতাই করে মিন সালাতিল আবদে বান্দার নামাজকে ওই নামাজটা হতে দিতে চায় না সেই জন্য করে নিয়ে যায় তাহলে যেই ব্যক্তি এদিক ওদিক তাকায় তার নামাজ শয়তানে ছিনিয়ে নিয়ে যায় ওর নামাজ ওইভাবে হয় না সুতরাং সাবধান হবে এই ক্ষেত্রে জি নবী করিম সাল্লা নামাজের জন্য বিশেষ কোন অবস্থা তৈরি করতেন যা নামাজের আগে হইতো না এরম করতেন না নামাজের আগে যদি পাগড়ি পরে থাকতেন তাহলে নামাজের অবস্থা তো পাগড়ি পরতেন আর নামাজের অবস্থাতে নামাজের আগে পাগড়ি ছিল না আর আসলেন আর নামাজের সময় পাগড়িটা মানলেন তারপর নামাজ শুরু করলেন কোনো প্রমাণ নেই সুতরাং আমাদের দেশের এক শ্রেণীর এমাম সাহেবদের তরিকা আসলো মোসাল্লায় মেহরাবে আসলো আর আসার পরে পাগড়িটা কষলো আর তারপরে নামাজ শুরু করলো আর মনে করে যে সত্তর গুণ বেশি নেকি পাবে জাল কথা এটি এটি হাদিস মৌজু জাল কথা বানানো আর সত্তর গুণ কেন এক গুণ ফজিলত বেশি নেয় তবে যত সুন্দর পোশাক পরবে তত ভালো কোরআনের হুকুম আল্লাহ বলছেন ইয়াবানি আদম খুজু জিনা তাকুম ইন্দাকুল্লে মসজিদ হে আদম সন্তান তোমরা প্রত্যেক মসজিদে যাওয়ার সময় তোমাদের জিনত গ্রহণ করো জিনত মানে ভালো সাজ যেটা সবচাইতে ভালো জামা ভালো কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন ওইটা পরার চেষ্টা করবেন মসজিদে কারণ দেখেন আপনারা ডিউটিতে কেউ কিন্তু ময়লা কাপড় পরে আসেন না আর লুঙ্গি পরে তো যেতেই পারবেন না হ্যাঁ আর আল্লাহ পাকের সামনে শুধু লুঙ্গি পরে না ওই লুঙ্গি যেই লুঙ্গি পরে সারা রাত ঘেমেছেন আর গন্ধ ছড়াচ্ছে ওই লুঙ্গি পরে ফজরে হাজির লুঙ্গি পরে যাওয়া দোষ নাই কিন্তু ওই লুঙ্গি পরে জানে যে লুঙ্গিটাতে ঘাম হয়েছে ময়লা লেগে আছে যে লুঙ্গিটাতে রাত্রে শুয়েছিলেন ওইটাই নয় আল্লাহ পাকের কাছে দোয়া করলে ভালো মন্দ তকদিরের পরিবর্তন হয় হ্যাঁ হইতে পারে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করলে তকদিরের পরিবর্তন হইতে পারে এই মর্মে হাদিস রয়েছে নে কামলের দ্বারা আত্মীয়দের সাথে সুসম্পর্ক দান খায়রাত করা আত্মীয় মা বাপের খেদমত করা ভাই বোনদের সাথে সুসম্পর্ক রাখা ইত্যাদি ইত্যাদি খালা খালার খবর নেওয়া ফুফুর খোঁজ খবর নেওয়া আত্মীয় চাচাদের খবর নেওয়া মামাদের খবর নেওয়া অভাবী দুর্গত যারা আছে তাদের খোঁজ খবর নাও এগুলোতে বালা মুসিবত দূর হয় সুতরাং তকদির পরিবর্তন হইতে পারে আর আপনি কি জানেন যে আপনার তকদির এইটা আছে আগে থেকে ধরে নিলেন যে যা আছে তাই আছে আমি আর দান খেরা তো করবো না আর ও তো ভালো করতে যাব না না না বালা মুসিবত অবশ্যই দূর হয় দেখা গেছে বাস্তবে ভালো করে দেখবে যারা যত বেশি আত্মীয়দের খেদমত করেছে গরিব অভাবের খেদমত করেছে তাদেরকে আল্লাহাক সুখী করেছেন অল্প আয়ুতে অল্প সময়ে অনেক কিছু দিয়েছেন বাস্তব সত্য বাস্তব সত্য এটা হাড়ে হাড়ে টের পাবেন যদি আপনি এরকম করে থাকেন দেখা যায় যে আপনার ছোট ভাই নতুন বিয়ে করে আলাদা হয়ে গেল আপনার সমান জমি নিয়ে আপনার সমানটা নিয়ে চলে গেল আপনার পাঁচটা সাতটা আটটা ছেলে হয়ে গেছে কিন্তু সবগুলি ভাইকে মানুষ করছে বনগুলির বিয়ে সাজিয়ে দিয়েছেন লোকে তো ভাবছে যে আপনি গরিব হয়ে গেলেন দেখবেন আপনার ছেলে মেয়েরা সুখী হবে আর ও অতটা সুখী হইতে পারবে না কত এরকম ঘটনা বাস্তব নাম ধরে বলবো না কিন্তু আমাদের আপনজন আত্মীয় স্বজনদের মধ্যে অনেক এরকম আছে যে যখন জুদা হয় যখন সেপারেট হয় তখন দেখা যায় আরে এর সাতটা আটটা ছেলে মেয়ে আর নিয়ে অতটাই জমি পেলো আর ইয়ে তো স্বামী বিয়ে মিয়া বিবি মাত্র বিয়ে করেছে আর বিয়ে করার পরে আলাদা হয়ে গেল এক পয়সা সংসারে লাগালো না ও তো বাবু আর বড় ভাইয়ের খেয়ে দিয়ে হোটেলে খেয়ে দিয়ে মানুষ হয়ে চলে গেল দেখা গেল যে এখন অশান্তিতে ভুগছে ওই ছোট ভাই হ্যাঁ আর ইয়ে আলহামদুলিল্লাহ খুব আরামে আছে বরকতের শেষে এরকম বহু দিক আছে বরকতের যে বরকতের আসবাবুল বারাকাত আমার আলোচনা আছে বরকত কিসে আসে কিভাবে আসে ওগুলো আলোচনা জি না এই তরিকা না আগে সামনে আলোচনায় আসবে যে আমাদের যে নামাজগুলি আছে শুক্রবার আলোচনা যদি শুক্রবার আমার এই সপ্তাহে আলোচনা থাকে তাহলে শুক্রবার দর্শে বিষয়বস্তুটা আছে সেটা হচ্ছে যে আপনার যে যে নামাজটা পেলেন আপনি সেটা আপনার আগের নামাজ খুব সহজ ভাষায় বুঝেন যে নামাজটা পেলেন সেটা আগের নামাজ দুই রেখাত পেয়ে গেছেন প্রথম দুই রেখাত হয়ে গেছে তাহলে বাকি দুই রেখাতে শুধু সুরাফাতে বড় আছে বোঝা গেছে এটাই হচ্ছে ঠিক কারণ বলছেন পুরা করা আর পুরা করা হচ্ছে আগেরটা আগে আর পরেরটা পরে জি এমামের কয় রেখা ধরল আর কোন রাখাত ধরলেন ওই সব দেখা দেখি নেই আপনার বাস এখানে শেষ করছি সময় লম্বা হয়ে গেছে সাল্লাহ নবীনা মোহাম্মদ আলী ওসাহী আজমাই